বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাশান কারা দুর্বার বেগে দুরান্তা বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাশান কারা দুর্বার বেগে দুরান্তা বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা ওরাই দেশের জাগ্রত চেতনা পাড়ি দিয়ে এলো অতীতের তাই দেশের জাগ্রত চেতনা পাড়ি দিয়ে এলো অতীতের বেদনা সোনালি ভোরের সূর্য ফসল বিপুল বন্যা ধারা সোনালি ভোরের সূর্য ফসল বিপুল বন্যা ধারা কারা নির্ভীক কারা বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাষাণ কারা দুর্বার বেগে দুরান্তা বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা তৌহিদবাদী জঙ্গি যে ওরা বারুদের কোষাগার পদ্মা মেঘনা যমুনা সুরমা বাঁধ ভাঙে এইবার তৌহিদবাদী জঙ্গি যে ওরা বারুদের কোষাগার পদ্মা মেঘনা যমুনা সুরমা বাঁধ ভাঙে এইবার ইমানের তেজে বলিয়ান বীর সেনা শান্তি পিয়াসী জনতার চিরচেনা হা হা হা ইমানের তেজে বলিয়ান বীর সেনা শান্তি পিয়াসী জনতার চিরচেনা দুঃসাহসের দুর্গ ভেঙেছে দীপ্ত দুপায় যারা দুঃসাহসের দুর্গ ভেঙেছে দীপ্ত দুপাই যারা নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাষাণে কারা দুর্বার বেগে দুরান্তা বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা নির্ভীক ওরা কারা